আর নাম ভেসে আসে নদী কলতা আনে নামে হাসে অলি ফুল বাগানে কার নাম ভেসে আসে নদী কলতা আনে কার নামে হাসে অলি ফুল বাগানে কার নাম ভেসে আসে নদী কলতা আনে কার নামে হাসে অলি ফুল বাগানে কার নামে পাখিরা গে যায় গান তুমি আল্লাহ মহান সব তোমারই দান ধরণীতে নেই কে তোমারই সমান তুমি আল্লাহ মহান সব তোমারই দান ধরনীতে নেই কেহ তোমারই সমান কার নাম ভেসে আসে নদী কলতানে আকাশের চাঁদ তারা হয়েছে দিশে হারা তোমার নামে বাগানের ফুল পাখি মেলেছে রঙিন আখি তোমার প্রেমে আকাশের চাঁদ তারা হয়েছে দিশে হারা তোমার নামে বাগানের ফুল পাখি মেলেছে রঙিন আখি তোমার প্রেমে সব কিছু মেনে চলে তোমারই বিধান তুমি আল্লাহ মহান সব তোমারই দান ধরণীতে নেই কেহ তোমারই সমান তুমি আল্লাহ মহান সব তোমারই দান ধরণীতে নেই কেহ তোমারই সমান কার নাম ভেসে আসে নদী কলতানে আজানের সুর হয়ে ওঠে সুমধুর তোমায় নিয়ে নদী পাহাড় বনে আনন্দ গানে গানে তোমায় পেয়ে হাজার গানের সুর হয়ে ওঠে সুমধুর তোমায় নিয়ে নদী পাহাড় বনে আনন্দ গানে গানে তোমায় পেয়ে ধরাতে দিয়েছ তুমি সুধায় ফুরান তুমি আল্লাহ মহান সব তোমারই দান ধরণীতে নেই কেহ তোমারই সমান তুমি আল্লাহ মহান সব তোমারই দান ধরণীতে নেই কেহ তোমারই সমান কার নাম ভেসে আসে নদী কলতানে কার নামে হাসে অলি ফুল বাগানে কার নাম ভেসে আসে নদী কলতানে কার নামে হাসে অলি ফুল বাগানে কার নামে পাখিরা গে যায় গান তুমি আল্লাহ মহান সব তোমারই দান ধরণীতে নেই কেহ তোমারই সমান তুমি আল্লাহ মহান সব তোমারই দান ধরণীতে নেই কেহ তোমারই সমান তুমি আল্লাহ মহান সব তোমারই দান ধরণীতে নেই কেহ তোমারই সমান তুমি আল্লাহ মহান সব তোমারই দান ধরণীতে নেই কেহ তোমারই সমান